বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين রাহুল বুখারি ও মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আদর্শ পরিবারের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম আমরা এ বিষয়ে বলতে চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত একটা পরিবার আদর্শ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পরিবার জান্নাতের আশা করতে পারে না এ কারণে একটা পরিবারকে আদর্শ হওয়া একান্ত জরুরি আদর্শ পরিবার হওয়ার জন্য যে জিনিসটা মানুষের করা উচিত সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে এবং রাসুল সাল্লাহ আলি আসাল্লামের ভালোবাসা অর্জন করতে হবে এই দুইটি ভালোবাসার বিনিময়ে একটা পরিবার আদর্শ হতে পারে আর এই দুইটি ভালোবাসা ব্যতীত কোনো একটা পরিবারকে আদর্শ বলা যায় না সে এই দুইটা ব্যতীত না ইহকালের সফলতা অর্জন করতে পারে না পরকালের সফলতা অর্জন করতে পারে অর্থ বেশি হলে মানুষ সফল হলো কথা ঠিক নয় আয়েসা রাজি আল্লাহ তালানহা বলছেন যে লাইসাল গেনা বেকাসরাতিলা আরাজ অলাকিন্নাল গেনা গেনান নাফস মানুষের পয়সা বেশি হলে মানুষ ধনী হয় না মানুষের মন বড় হলে মানুষ ধনী হয় মন বড় হলে তার বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় মন বড় হলে চাচে একটা অসহায় চাচে একটা কাপড় পায় মন বড় হলে গ্রামের দুস্থ গরিব কিছু পায় আর যদি মন গরিব না হয়ে কৃপণ হয় সংকীর্ণ হয় মন বড় না হয়ে যদি মনটা সংকীর্ণ হয় যদি অন্তরটা কৃপণ হয় তাহলে তার পরিণাম হবে জাহান্নাম তার অর্থ সম্পদ কেউ পাবে না এ কারণেই আনাস রাজি আল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মেন আহাদুম একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার ছেলের চেয়ে তার মেয়ের চেয়ে তার পরিবারের চেয়ে তার সকলের চেয়ে প্রিয় না হয়েছে একজন ব্যক্তি তার জীবনের সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে প্রিয় না মনে করতে পেরেছে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না সেই পরিবারকে আমরা আদর্শ বলতে পারি না আল্লাহ রসুলের ভালোবাসা গড়াতে হবে আর এরই ভিত্তিতে একজন আর একজনকে ভালোবাসবে আল্লাহ রসুল বলছেন আল হব্য ফিল্লা অল বকজ ফিল্লা মানুষের সাথে মানুষের আন্তরিকতা হবে আল্লাহর সন্তুষ্টিতে আল্লাহর ভালোবাসা পেতে গিয়ে মানুষের সাথে মানুষের অমিল হয়ে যেতে পারে আল্লাহর ভালোবাসায় অমিল হয়ে গেলে আল্লাহর ভালোবাসা নেই কাজেই তার সাথে আমার কোনো আন্তরিকতা নেই এটাই হতে হবে আর এটাই হচ্ছে রাসুলের আনুগত্য করা আর এটাই হচ্ছে একটা পরিবার আদর্শ হওয়ার একটা বড় মাধ্যম আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইন্নআল্লাহ আহাব আবদান যখন আল্লাহ তালা কোনো মানুষকে ভালোবাসেন তো দা জিব্রাইলা আল্লাহ তালা জিব্রাইলকে ডাকেন ডেকে বলেন যে ইন্নি ওহিব্বহু ফা আহিবহু জিব্রাইল আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল তখন তাকে ভালোবাসে ও ইউনাদি সময়ে এবং আকাশে চিৎকার করে জিবরাল আলাইসাল্লাম বলেন যে ইন্না ফোলালান ইহুব্বহুল্লাহ নিশ্চয় অমুক ব্যক্তি যাকে আল্লাহ তালা ভালোবাসেন ফাহিবুহ তোমরাও তাকে ভালোবাসো ফা ইহুব্বু আহলুসময়ে ও ফা ইহুব্বহু আহলুসময়ে তখন তাকে আসমানে জমিনে যা কিছু আছে সবাই ভালোবাসে তার গ্রহণীয় হয়ে যায় জমিনের বুকে যে কোনো মানুষ তাকে ভালোবাসে যে কোনো মানুষ তাকে মূল্যায়ন করে যে কোনো মানুষ তাকে শ্রদ্ধা করে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কি সমাজের এই অংশটা দেখতে পাই কারো কারো ব্যাপারে দেখা যায় যে আমার খুব কষ্ট হচ্ছে সমাজে গেলে দেখা যায় অনেকে মূল্যায়ন করে না কোনো কাজে গেলে দেখা যায় কাজের সফলতা অর্জন করা যায় না আর কারো ব্যাপারে দেখি যে সবাই তাকে ভালোবাসে সবাই তাকে ভালো বলে কোনো কাজে গেলে সে কাজে সফল হয়ে যায় এটাই কারণ তাহলে পরের বাক্যটি শুনুন আল্লাহর নবী বলছেন এ যা আবু গাজা আবদান যখন আল্লাহ তালা কোনো ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হন তখন জিব্রাইলকে ডেকে বলেন জিব্রাইল আমি ওর প্রতি অসন্তুষ্ট তুমি এই অসন্তুষ্টির কথাটা প্রকাশ করো তখন জিব্রাইল আলাইসাল্লাম নিজে অসন্তুষ্টি প্রকাশ করেন এবং আকাশে ডাক দিয়ে বলেন যে আকাশবাসী শুনো অমুক ব্যক্তির উপরে আল্লাহ অসন্তুষ্ট তোমরা তার উপরে অসন্তুষ্ট হও তখন আকাশবাসী তার উপরে অসন্তুষ্ট হয়ে যান সারা পৃথিবীতে যা কিছু আছে সবাই তার উপরে অসন্তুষ্ট হয়ে যায় তখন তার অসন্তুষ্টি এই জমিনের উপরে গ্রহণীয় হয়ে যায় কেউ তাকে মূল্যায়ন করে না কেউ তাকে দাম দিতে চায় না কেউ তাকে হিসাব করে না হাদিস বোখারি মুসলিম আমরা এর বাস্তব খুব ভালো বুঝি এবং দেখতেও পাচ্ছি আমরা এই পরিস্থিতি সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহর ভালোবাসার স্বার্থেই মানুষকে ভালোবাসতে হবে নবীর ভালোবাসার স্বার্থেই জনগণকে ভালোবাসতে হবে এছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না আল্লাহ তালা কেয়ামাতের মাঠে বলবেন জালালি ওই সব লোকেরা কোথায় যারা আমার মানকে আমার মর্যাদাকে মূল্যায়ন করত যারা আমার ভালোবাসার সন্তুষ্টিতেই মানুষকে ভালোবাসত যারা আমার সন্তুষ্টি অর্জন করা আশাই আর একজনকে ভালোবাসত তার আজকে কোথায় ফৌজিল্লুহুম ফিজিল্লি ইয়ামাল আজিল্লা ইল্লা জিল্লি আজকে আমি তাকে বিশেষ ছায়ায় রাখব যেই ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই বিশেষ ছায়া তলে আজকে সেই ব্যক্তিকে রাখব যে ব্যক্তি আমার মান মর্যাদাকে মূল্যায়ন করত মানুষকে ভালোবেসেছে আমার ভালোবাসা অর্জন করত এই কাজ করেছে এই জন্যই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন রসুলাহু যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় যে ব্যক্তি রাসুলকে ভালোবাসতে চায় সে যেন তিনটি কাজ করে তিনটি কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে রাসুলের ভালোবাসা পাওয়া যাবে তার একটি হচ্ছে যে ওয়াফু এ যা ওয়াদ তুম মানুষের সাথে ওয়াদা করলে পূরণ করতে হবে মানুষের সাথে ওয়াদা করলেই সেটা পূরণ করতে হবে তাহলে ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর রাসুলের ওয়াদ্দুয়ে যা উ তুমেন তুম যখন আমানত রাখা হবে তখন তা প্রদান করতে হবে সময় সাপেক্ষে আমানত প্রদান করলেই আল্লাহ তালার ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর নবী বলেন অহাসেনু জেওয়ারামান জাওয়ারাকুম যারা প্রতিবেশী তাদেরকে মূল্যায়ন করতে হবে প্রতিবেশীর যে হক রয়েছে সেই হক তাকে যথাযথ প্রদান করতে হবে তাহলেই আল্লাহ তালার ভালোবাসা পাওয়া যাবে আবু হরারাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি রাস্তায় বের হয়ে চলতে থাকে তার কোনো ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য এটাই হচ্ছে ভালোবাসার একটা দিক সে একজন মুসলিম ভাইকে ভালোবাসে তার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ওই সময় আল্লাহ তালা একজন ফেরেস্তাকে তার পথে তার সাথী হিসেবে করে দেন একজন ফেরেস্তা তাকে সাথে করে নিয়ে ওই বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহর ভালোবাসার স্বার্থেই যদি মানুষ মানুষকে ভালোবাসে তাহলে এই ফল ভোগ করবে আবু হরাই আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি যাকে ভালোবাসবে সেই তার সাথে হবে এই বাক্যের আরও তথ্যবহল আলোচনা রয়েছে আমরা বলার চেষ্টা করব সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে আমরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ও আনের গঠন যে ঘটনা অত্যন্ত ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শেরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন ইমান আমরা যেমন তারাই মেনে নিয়েছিল কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় বনি ইসরাইল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছিল আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না আল্লাহর এটাই হচ্ছে মুমিনের মুমিনের কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা মাল্লা সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আপনাদের যাজায় খায়ের দান করুক আল্লাহ আমিন আমরা বলছিলাম আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের করণীয় কি যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে না পারি রাসুলের ভালোবাসা অর্জন করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা একটা পরিবারকে আদর্শ বলতে পারি না আর এর ভিত্তিতে আমরা জান্নাত লাভ করতে পারি এর ভিত্তিতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ এ ব্যাপারে আবু হরাইরা তালাহ বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন একজন আতরওয়ালা ভালোবাসা ব্যক্তি আর একজন কামার ভালোবাসা ব্যক্তি কারো যদি বন্ধুত্ব গড়ে কর্মকারের সাথে আর কারো যদি বন্ধুত্ব গড়ে আতরওয়ালার সাথে তাহলে এটা কেমন হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা অর্জন করত এই ঘটনাটি পেশ করছেন তিনি বলেন তোমাদের কারো যদি বন্ধু হয় আতরওয়ালা তাহলে হয়তোবা তোমাকে আতর এমনিতেই দিবে আওয়ান তাবদাহ অথবা তুমি তার নিকটে আতর কিনে নিবে আও তাজদ মিনহ রিহান তৈবা অথবা তুমি সেখান থেকে আতরের সুগন্ধি পাবে সম্মানিত দর্শক মণ্ডলী কারো বন্ধু যদি আতরওয়ালা হয় যার সাথে তার ভালোবাসা সে ব্যক্তি হচ্ছে আতরওয়ালা তাহলে আতর তার নিকটে কিনে নিবে যদি কিনে না নেয় তাহলে সে এমনিতেই পাবে এমনিতেই যদি না পায় কিনে ওই যদি না নেয় আল্লাহ রসুল বলছেন তাজদ মিনহ রিহান তেইবা তুমি তার কাছে সুগন্ধি পাবে একজন মানুষ তার নিকটে আতর আছে সে তার আতরের সুগন্ধিকে ঠেকাতে পারে না এটা অসম্ভব যদি আপনার সঙ্গী ভালো হয় তাহলে আপনার কাজকর্ম নিয়ম চাল চলন সব ভালো হয়ে যাবে আপনার বন্ধু যদি খারাপ হয় তাহলে আপনার নিয়ম চাল চলন আচার আচরণ সব কিছু দুর্বল মন্দ হয়ে যাবে তখন আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন না রাসুলের ভালোবাসা অর্জন করতে পারবেন না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কারো বন্ধু যদি হয় কর্মকার বন্ধু কর্মকার হলে এম্মা ইহরিকা হয়তো হয়তোবা সময়ে তোমার ওই কাপড় জ্বালিয়ে দিতে পারে তুমি কোনো কর্মকারের কাছে বসে আছো কর্মকারের পক্ষ থেকে একটু আগুন ছিটকে আসলো এতে তোমার কাপড় জ্বলে গেল যদি না হয় তুমি তার পাশে বসে আছো তাহলে সেখান থেকে ধোঁয়া এসে তোমার নাকে মুখে লাগবে সম্মানিত দর্শক মণ্ডলী কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না এই কথা যেমন মিথ্যে আপনার বন্ধু খারাপ আপনি খারাপ হবেন না এই কথা তেমনি মিথ্যে কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার ছেলে যার সাথে চলে আপনার মেয়ে যার সাথে চলে সেই খারাপ আপনার মেয়েও দুর্বল হবে না ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে এটা অসম্ভব কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আমি আর আপনি মন্দ পথে থাকি মন্দ হয়ে যাব না এই কথা তেমনি মিথ্যে অবশ্যই এটা ঘটবে এর কোনো বিকল্প নেই এই বিষয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে সজাগ হতে হবে হুঁশিয়ার হতে হবে অবশ্যই আমার সঙ্গে আপনার সঙ্গীকে তা খুঁজে বের করতে হবে ভালোবাসা একমাত্র রাসুলের হতে হবে রাসুলের পদ্ধতিতেই আর একজনকে ভালোবাসতে হবে রাসুলের পদ্ধতিতেই আর একজনের সাথে বন্ধুত্ব থাকতে পারে তাছাড়া নয় বিকল্প পথে বন্ধুত্ব হলে এই পরিবার আদর্শ হবে না এই সমাজ আদর্শ হবে না এরা জান্নাত লাভ করতে পারে না আবু হরাইরা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সাবাতুন ইজুল্লুহমুল্লাহ তালা ফিজিল্লিহি ইয়মালা জিল্লা ইল্লা জিল্লহু সাত শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তালা বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে রাখবেন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ তালা বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়াতলে থাকবেন বিচারের মাঠ কত কঠিন কত জটিল তা আজকে বুঝাতে আমরা সক্ষম নই সময় সাপেক্ষে আমরা এখন সম্মানিত দর্শক মণ্ডলীর কাছে বলতে চাচ্ছি বিচারের কাঠগড়ায় যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না যেদিন মানুষ সূর্যের তাপে নিজ নিজ ঘামের মধ্যে হবে কারো ঘাম হবে টাকনু পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে গলা কান পর্যন্ত সেই দিনের পরিবেশ পরিস্থিতি আমরা মানুষের সামনে স্পষ্ট বিবরণ দিতে সক্ষম নই মানুষের শরীরের ঘাম মানুষের গলা পর্যন্ত হবে এ কথা আমরা কি দিয়ে বুঝাতে পারি পরিস্থিতি কত কঠিন হতে পারে পরিস্থিতি কত জটিল হতে পারে যেদিন মানুষের মাথার এক মাইল উপরে হবে এই সূর্য খোলা সূর্য সেই দিন মানুষের অবস্থা কি আজকে বুঝানো সম্ভব আল্লাহর নবী বলছেন সেই দিন আল্লাহ তালা বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়াতলে থাকবেন আল্লাহর নবী বলেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন আদেল ন্যায়পরায়ণ নেতা যারা দায়িত্ব পালন করেছেন ন্যায় পরায়ণতার সাথে তারাই থাকবে বিশেষ ছায়াতলে দায়িত্ব খুব কঠিন জিনিস হকভাবে চালালে ইহকাল টিকে না না হকভাবে চালালে পরকাল টিকে না এই জন্যই দায়িত্ব কঠিন এ কারণে আল্লাহর নবী বলছেন অরাজুল নাসাফি এবাদাতিল্লাহে সেই মানুষও বিশেষ ছায়াতলে থাকবে যেই মানুষ বাল্য অবস্থা থেকেই এবাদতে অভ্যাসী সাত বছর বয়সে সলাৎ শুরু করেছে দশ বারো বছর বয়সে শ্যাম পালন করেছে সারা জীবনটাই ইবাদতের উপরে থেকেছে এবাদত থেকে কখনো পা হয়নি এরকম মানুষ থাকবে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ওয়া রাজুলুন কালবহু মোয়াল্লাকুন বিল মসজিদ এজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহে ওই মানুষও বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যেই মানুষ মসজিদ থেকে বের হয় তখন তার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে সে ব্যস্ত হয়ে পড়ে কখন মসজিদে ফিরে যাবে কখন আবার সলাৎ শুরু করবে সে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে কখন আজান হবে সময়ের দিকে লক্ষ্য করে কখন আজান হবে সে প্রাণপণে চেষ্টা করে সময় হলেই মসজিদে ফিরে যাবে এই নিয়ে সে ব্যস্ত যে ব্যক্তি মসজিদ থেকে বের হওয়ার পরে আবার পুনরায় মসজিদে যেতে ব্যস্ত এমন মানুষ থাকবে বিচের কাঠগোড়াতে বিশেষ ছায়াতলে সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অরাজুলানে তাহাব্বা ফিল্লাহে ওয়াইজতামা আলাইহে ওয়াইফতারাকা আলাইহে দুইজন মানুষ পরস্পরে ভালোবাসা গড়িয়েছে আল্লাহর সন্তুষ্টিতে ভালোবাসা গড়িয়েছে আবার আল্লাহর সন্তুষ্টিতে তারা ভালোবাসা ভেঙে দিচ্ছে এমন ব্যক্তি হচ্ছে বিশেষ ছায়াতলে থাকার যোগ্য এটা কি আমরা বাস্তব বুঝাতে পারি একজন বলল বন্ধু তাখনুর নিচে প্যান্ট পরে আছেন পরিহার করতে হবে কয়েকদিন বলার পরে পরিহার করলো না শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো বন্ধু ভেবেছিলাম আমি বললে হয়তো এক পর্যায়ে আপনি এই কাজ ত্যাগ করবেন কিন্তু তা করলেন না আমি চাচ্ছিলাম দাড়ি ছোট আছে লম্বা করবেন টাকনুর উপরে পাঁচমা প্যান্ট পরবেন বহু বলে দেখলাম বহুবার চেষ্টা করে দেখলাম সম্ভব হলো না বন্ধু বন্ধু তো ত্যাগ করলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এই মানুষ থাকবে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে যারা নির্জনে আল্লাহকে ডাকে চোখের পানি ঝরঝর করে ঝরে এরাই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে যেসব ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী অন্যায় অশ্লীল কাজের দাওয়াত দেয় তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি এমন ব্যক্তি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে যারা গোপনে দান করে প্রকাশ্যে দান করা যায়জ কিন্তু গোপনে দান করলে নেকি ভিন্ন প্রকাশ্যে দান করলে নেকি ভিন্ন ডান হাত দান করলো বাম হাত বুঝতে পারল না অর্থাৎ একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যেই সে গোপনে দান করল এমন ব্যক্তি থাকবে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে সম্মানিত দর্শক মণ্ডলী বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলায় থাকবে ন্যায়পরায়ণ নেতা ছোট থেকেই যারা এবাদতে অভ্যাসী যারা মসজিদ থেকে বের হওয়ার পরে আবার ফিরে আসতে ব্যস্ত হয়ে পড়ে যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টিতে ভালোবাসা রেখেছে সন্তুষ্টিতে বিচ্ছিন্ন করেছে যারা একাই নির্জন আল্লাহকে ডাকে চোখের পানি ঝরে পড়ে যাদেরকে সম্ভ্রান্ত পরিবারের নারী দাওয়াত দেয় তব বলে অন্যায় করতে রাজি নয় আল্লাহকে ভয় করি এরপরে গোপনে দান করে এরকম সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বলছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমরা পরস্পর ভ্রাতৃত্বভাব বজায় রাখব আল্লাহ তুমি কবুল করো এ দাবি এ দাওয়া তোমার দরবারে রেখে আলোচনা শেষ করছি সুবানাক আল্লাহ বেহামদিকা আসাদ আল্লাহ আস্তাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহর পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালি সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবাহকে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান